আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে গাইছে তারা প্রভুর গুণগান কেউ বোঝে না তাদের ভাষা করছে মনে খেলতামাশা খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত মালিক সুবাহান তোমরাও জিকির করো সপে মনোপ্রাণ তোমরাও জিকির করো সপে মনোপ্রাণ আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে গাইছে তারা প্রভুর গুণগান ওই যে রবি কিরণ ছড়ায় ওই কালো মেঘ বৃষ্টি ঝড়ায় ওই যে রবি কিরণ ছড়ায় ওই কালো মেঘ বৃষ্টি ঝড়ায় কিরণ ছড়া বৃষ্টি ঝড়া তারি নামে তসবি পড়া কিরণ ছড়া বৃষ্টি ঝড়া তারি নামে তসবি পড়া সে যে রহমান তোমরাও জিকির করো সপে মনোপ্রাণ তোমরাও জিকির করো সপে মনোপ্রাণ আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে গাইছে তারা প্রভুর গুণগান কেউ বোঝে না তাদের ভাষা করছে মনে খেলতামাশা খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত মালিক সুবাহান তোমরাও জিকির করো সপে প্রাণ তোমরাও জিকির করো সপে প্রাণ আল্লাহু আল্লাহ রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহ রবে কুহু কুহু শব্দে সবে গাইছে তারা প্রভুর গুণগান সাত সাগরের ঢেউয়ের তালে ওই পাহাড়ে বাতাস দোলে সাত সাগরের ঢেউয়ের তালে ওই পাহাড়ে বাতাস দোলে ঢেউয়ের তালে বাতাস দোলে গুনগুনিয়ে যেন বলে ঢেউয়ের তালে বাতাস দোলে গুনগুনিয়ে যেন বলে আল্লাহ মেহেরবান তোমরাও জিকির করো সপে মনো প্রাণ তোমরাও জিকির করো সপে মনো প্রাণ আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে গাইছে তারা প্রভুর গুণগান কেউ বোঝে না তাদের ভাষা করছে মনে খেলতামাশা খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত খেলতামাশা নয় যে এত করছে জিকির অবিরত মালিক সুবাহান তোমরাও জিকির করো সপে মনো প্রাণ তোমরাও জিকির করো সপে মনো প্রাণ আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে কুহু কুহু শব্দে সবে আল্লাহু আল্লাহু রবে আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু রবে আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু রবে আল্লাহু আল্লাহু